রবিবার রাত দশটায় ninety one point nine friends F M এ আসছে সে আসছে যে আসার সে তো আসবে এসে গেছি আমি সতীনাথ সকলের আগে এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে রবিবার রাত দশটা এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে কি বন্ধু আজ তো আমাদের কথাই আছে দৈত্যের বাগানে বেড়াতে যাওয়ার চলো বেরিয়ে আসি সব বাই মিলে কত যে রহস্য সেখানে লুকিয়ে থাকতে পারে আন্দাজ করতে পারো কি মানুষের জীবনে কবে যে কি হয় বা হবে কেই বা বলতে পারে আগে থেকে জ্যোতিষীদের কথা অবশ্য আলাদা তবু পঙ্কের মধ্যে যেমন পঙ্কজ ফোটে শিশুকালের কোনো প্রস্তুতি ছাড়াই কেউ কেউ তো অপরাধী হয়েও ওঠে আবার অপরাধটাই কি অপরাধীর শেষ পরিচয় তার ভেতরে কি সত্যি থাকে না মনুষ্যত্বের লেশ মাত্র খুবই কঠিন প্রশ্ন উত্তর আরও জটিল চলো অনুসন্ধানে বেরিয়ে পড়ি তোমাদের সবাইকে নিয়ে রহস্য রোমাঞ্চ ninety one point nine friends F M এ আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দৈত্যের বাগানে শিশু যৌবনকালটা লালুর কেটেছে মামদোবাজিতে মামদোভূতের ধর আছে মুড়ো নেই লালুরও ছিল না ধর ছিল সেটা দশাশয়ী মাথায় বুদ্ধি বিশেষ ছিল না লালু পনেরো ষোলো বছর বয়সেও ক্লাস এইটের ছাত্র লালু অবশ্য ততদিনে লালু মদ খেতে শিখে গিয়েছিল জুয়াও খেলত পাড়ার লোকজন সেই বয়সের লালুকে অল্প স্বল্প ভয়ও করতে শুরু করেছিল বাজারের মধ্যে স্টোভ সারাইয়ের দোকান করত হিরেন রাতে দোকানে ঝাঁপ ফেলে ভেতরে জুয়ার বোর্ড বসাত লালু ছিল সেই বোর্ডেরও মেম্বার পাড়ার এবং ওই এলাকার বিখ্যাত গুন্ডা ছিল ননি ট্যাক্সিওয়ালাদের লুট করত পার্ক স্ট্রিট এসপ্লানেডের বিখ্যাত বার থেকে মাতালদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেত ময়দানে দয়া করে পরনের অন্তর্বাসটুকু ছাড়া আর সব কেড়ে নিত মাঝে মধ্যে ননি আসত হিরেনের দোকানের জুয়ার বোর্ডটা লুট করতে হিরেনরা সবাই ননিকে হাড়ে হাড়ে চেনে ননী গুন্ডাকে দেখলেই বিনা প্রতিবাদে তারা বোর্ড ছেড়ে দিত একদিন লালু থাকতে না পেরে বললে রোজ রোজ বোটটা ভেঙে দিয়ে যাও ননিদা আমরা ঝুট ঝামেলা কিছু করি না কাজটা কি পুরুষের মতো হচ্ছে শরীর বানিয়েছিস না রে সালা শরীর বানিয়েছিস তুই খারাপ হয়ে যাবে লালু একদম খারাপ হয়ে যাবে লালু যেন একটু ভয় খেয়ে বলল কিন্তু আমরা তো তোমাকে কিছু বলি না কখনো খেলাটা ভেঙে গেলে রোজ রোজ ভালো লাগে বলো তুই খারাপ হয়ে যাবি লালু খারাপ হয়ে যাবি একদম বেলা হয়ে যাবি বোর্ডের উপর থেকে টাকা পয়সা সব তুলে নিয়ে ননি হাত বাড়ালো লালুর দিকে কাঁধের কাছে জামাটা খামচা মেরে ধরে বলল হয় ননি ডাকলে বেশিরভাগ লোকই সম্মোহিতের মতো হয়ে যায় পুতুলের মতো ননির সঙ্গে সঙ্গে যায় অত বড় শরীর নিয়ে লালুও তার অর্ধেক মাপের ননির সঙ্গে উঠল বাজারের পেছন দিকে একটা চাতাল মফস্বলের মেয়ে আর শিশুরা এখানে আনাজ নিয়ে বসে রাতে জায়গাটা ভারী নিঝুম অদূরে একটা ঝোপড়া আছে সেখানে কিছু পশ্চিমী মুটে মজুরদের বাস ননীকে দেখলে তারা মুহূর্তে পাথর হয়ে যায় খুব জ্যোৎস্না সেদিন সেই জ্যোৎস্নায় চাতালে এনে লালুকে দাঁড় করিয়ে ননী বলল যদি বিশ্বাস থাকে ভগবানের নাম নে সোনার বাচ্চা এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল ননি বেড়াল ইঁদুরের খেলাটা একেবারে লাকঝমাঝম খেলতেই পারত ভয়ে নেংটি ইঁদুরের মতো কাঁপছিল লালু কিন্তু ননি মারাত্মক ভুল করল বাপ তুলে লালুকে গালটা দিয়ে লালুর বাপ নিরীহ মানুষ ছিলেন কাজ করতেন সরকারি অফিসে কেরানি ছোটখাটো মানুষ বাড়ির কর্তা হয়ে উঠতে পারেননি কোনোদিনই ছেলে বউয়ের ওপর কোনো কর্তৃত্বও ছিল না লালু যখন বড় হতে হতে বিশাল চেহারা বিশিষ্ট হয়ে উঠল ছেলের বার দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন লালুর বাবা তার ছেলে এরকম বিরাট আকৃতির হয় কি করে তা নিয়ে তিনি খুব ভাবতেন মাঝে মধ্যে স্ত্রীকে তার সন্দেহ হতো তিনি বলতেন এ ছেলে আমার না নিশ্চয়ই লালুর মা ভারী অবাক হয়ে বলতেন তবে কার আমতা আমতা করে লালুর বাবা বলতেন হাসপাতালে অদল বদল হয়নি তো মনে হয় আমার বাচ্চা নিয়ে পাচার করে অন্য কেউ তার বিকট ছেলেটা আমাদের গছিয়ে দিয়ে গেছে ও মা গো কি মানুষ তুমি ছি ছি ছি ছি আমাকে সন্দেহ করছো তুমি হ্যাঁ ছেলেটা আমার একটু গায়ে গতরে বাড়তির দিকে বলে তুমি বলতে পারলে যে ও ছেলে তোমার নয় তোমার মতো চিমড়ে পড়া রোগা প্যাংলা হলে বোধহয় ঠ্যাং তুলে ধেই ধেই করে নাচতে তাই না অলক্ষণে কথা বলতে একটু বাঁধলো না তোমার পোকা পড়বে পোকা পড়বে ওই মুখে কুটকুটে পোকা খুবলে খুবলে খাবে তোমার ওই ঘেঁচুটে মারা মুখ আমাকে সন্দেহ করা হ্যাঁ এত বড় অমানুষ তুমি এত অমানুষ এমন চেঁচামেচি করতো লালুর মা পাড়া শুদ্ধ লোক জানাজানি হতো লোকে হাসতো পাড়ার বৌঝিরা তাদের দুপুরের কুটকচালির আসরে লালুর মায়ের চরিত্র বিষয়ে ঘোরতর সন্দেহ প্রকাশ করত সকলেই বলতো ওটুকু মানুষের ওরকম দানবের মতো ছেলে হয় কখনো সেসব কথা লালুরও কানে আসত কিন্তু কেন যেন নিজের বাপ আর মায়ের প্রতি লালুর একটা পাগলাটে ভালোবাসা ছিল সে তার রোগা খিটখিটে সন্দেহপ্রবণ বাপকে ভালোবাসত খুব মাঝে মধ্যে বাবা অফিস থেকে ফিরলে সে গিয়ে সন্ধেবেলা তার দানবীয় হাতে বাপের গা হাত পা টিপে দিতে দিতে বলতো আমি আমি তো আর ভালো ছেলে দাও বাবা বাপ সতর্ক হয়ে ক্ষীণ গলায় বলতো আরো ভালো হ লালু তোকে দেখে ভয় লাগে আমার বাবা ভয় কি বাবা আমি ঠিক আছি লাগে লাগে ওই লাগে লাগে বাবা অত জোরে না অত জোরে না বাবা শোন বাবা শোন বাবা লালু বড় হচ্ছিস তো আস্তে আস্তে বড় হচ্ছিস চরিত্রটা একটু ঠিক রাখিস বাবা বেড়ে উঠলি তো হলো না বাড়ের সঙ্গে সঙ্গে আবার সংযম চাই বুঝলি লালু অবশ্য এসব কথা অতটা বুঝতো না তার শরীর সব সময় ছটফট করে সে করবে কি কাজেই বাবার কথা খুব একটা আমল দিত না লালু কিন্তু লোকটাকে ভালোবাসত প্রাণ দিয়ে জ্যোৎস্না রাতে বাজারের পেছনের নির্জন চাতালে যখন তাকে মারবার আগে শুয়োরের বাচ্চা বলে গাল দিল ননি তখনই একটা মারাত্মক ভুল করল ওই গালাগালে হঠাৎ নিজের নিরীহ ছোটখাটো বাবার চেহারাটা লালুর মনে পড়ল পলকে গরম হয়ে গেল গা সরে গেল সমস্ত জড়তা সে ঘুরে তার হোঁতকা হাতে বুলেটের মতো একটা ঘুষি ঝাড়ল ননির মুখে তৈরি থাকলে এসব ঘুষি ননি সহজেই এড়াতে পারে কিন্তু লালু সম্পর্কে সতর্ক হওয়ার কোনো কারণ ছিল না ফোটকাটা ভয়ে কাঁপছে দেখে নিশ্চিন্ত মনে ননি একতরফা মারের জন্য তৈরি হচ্ছিল আচমকা ঘুষিটা চোয়ালের ওপরে লাগলো ঠিক সেই সময় এক ঘুষিতেই খুলে গেল ননির চোয়ালটা একটা কোলবালিশের মতো নেতিয়ে চাতালের উপর পড়ে গেল ননি হ্যাঁ? বিড়বিড় করে বলতে বলতে লালু ননির বডিটা টেনে তুললো এক হাতে আর অন্য হাতটা চলতে লাগলো প্রচন্ড স্পিডে মোটর গাড়ির পিস্টনের কোক কোঁক করে কয়েকটা শব্দ করলো নই তারপর একেবারে চুপ হয়ে গেল কিন্তু লালুর রাগ তখনও শেষ হয়নি সে দু হাতে ননির গলাটা টিপে ধরে তখনও বলে চলেছে লালু তখনও জানত না তার হাতের চাপে ননির গলাটা ততক্ষণে এক গলা মাংস পিণ্ড জিপটা বেরিয়ে হ্যাল হ্যাল করে ঝুলছে মুখ দেখে ননীকে আর চেনবার কোনো উপায় নেই শরীরে আর কোনো নরণ চরণ নেই বাজারের বন্ধ দোকানঘরের আড়াল আবডাল থেকে দৃশ্যটা দেখে হিরেন আর তার দলবল এসে অনেক চেষ্টার পর জ্যান্ত লালু আর ননীর লাশটাকে আলাদা করল হিরেনরা খুব খুশি কিন্তু লালুর বিপদ বুঝে বলল পালা লালু তুই পালা হ্যাঁ, হ্যাঁ তুই পালা বাড়ি থেকে শুয়ে থাক কোথাও বেরোস নেই শোন তাল দিয়ে বাড়িতে ঢুকবি পাড়ার লোকে যেন দেখতে না পায় হ্যাঁ কেউ যেন দেখতে না পায় লালুর ভয় ঢুকলো আবার এতক্ষণ তার বিক্রম ছিল সিংহের মতো কিন্তু এবার নেংটি ইঁদুরের মতো গুটি গুটি পালালো সে ঘরে শুয়ে শুয়েই লালু শুনল পুলিশ ভ্যান আসছে যাচ্ছে হাত তোলা হাত তোলা একটু রাতে বাজারের দিকটায় ননির দলবল হুজত শুরু করল ঘরে শুয়ে কাঁপতে লাগলো লালু কিন্তু ননি তো মরেই গেছে একেবারে শেষ কোনো ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য সে আর ফিরবেও না তার দলবলও খুব একটা এককাট্টা ছিল না দু চার দিন হামলা হলো খোঁজাখুঁজিও হলো কিন্তু লালুর গায়ে কারুর হাত পড়ল না বাজারের হিরেন আর তার দলবল লালুকে আড়াল দিল কিছুটা জুয়ার ভোটটা নিরাপদ করেছে লালুই কাজে তার জন্য তো কিছু করতেই হয় কিছুদিন গেল এইভাবে তারপর লালু আবার রাস্তায় বেরোয় হিরেনের আড্ডায় গিয়ে বসে চোলাই খায় তখন তার বিশ বছর বয়স পটাকে দেখে এখন বোঝবারই উপায় নেই যে এক সময় পটা কে ছিল বা কি ছিল কিন্তু কিছু কিছু লোকে এখনো বলে পটা মাস্তানের মতন অমন ওস্তাদ আর হয় না শোনা যায় কোনো এক লীলারানীর কাছে দিলে ঘা খেয়ে দিওয়ানা পটা সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যায় কিছুদিন লাইনের উপরে ছোট্ট কালী মন্দির বানিয়ে রক্তবর্ণ পোশাক পরে পটা কিছুদিন খুব সাধন ভজন করে সামাজিক দুষ্কর্ম সবই ছেড়ে দেয় পটার দাপটে যারা ম্লান হয়েছিল এতদিন এই ফাঁকে তারা পটাপট উন্নতি করে ফেলল কালী সাধনা করতে করতেও আর চোখে সবই দেখল বটা কালীর মুখের ওপর লীলারানীর মুখটা মাঝে মাঝে ফুটে ওঠে পটা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে থাকে পটা মনটা খুব ছটফট করলে মাঠ থেকে যাত্রার পাঁঠা ধরে এনে মায়ের সামনে বলি দেয় এইরকম ভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছিল পটা এখন বয়স হয়ে গেছে কালী মন্দিরটা নিয়েই পড়ে আছে সে তবু একটা চোখ তার সবসময় খোলা পাড়ার দিকে নজর রাখে ঠিক কোন মাস্তান উঠছে কিংবা পড়তির দিকে এটা তার অনেক দিনের অভ্যেস মায়ের সাধক হয়েও ছাড়তে পারে না পটা ননি মোড়ে পাটলাশ হয়ে গেছে এই খবরটা পেয়ে একদিন লাইন পেরিয়ে পাড়ায় ঢুকলো পটা লালুর আত্মবিশ্বাস একদিনে অনেক বেড়ে গেছে মারপিট হুজ্জত লাগলে সে সবার আগে এগিয়ে যায় লোকে তাকে রীতিমতো সমীহ করে রাস্তা ছেড়ে দেয় মোড়ের মাথায় পটা ধরল লালুকে লালু একটু চোখ খুঁজকে পটাকে দেখল পটার রক্তবর্ণ পোশাক উড়ো উড়ো চুলদাড়ি রোগা শুকনো চেহারার মধ্যে এখনো একটা কিছু আছে যাকে ঠিক উপেক্ষা করা চলে না কিছু বলছো পড়াবা হ্যাঁ বলছি গায়ে তো মাংস কেন তোর ভারী শরীর নিয়ে কিছু করা যায় না বুঝলি হ্যাঁ, হ্যাঁ, করা যায় না কি করে উজ্জ পটা আধখোলা চোখে একটু চেয়ে রইল লালুর দিকে মাপল ভালো করে লালু ননিকে সাফ করেছিস বলে কথাটা হেসে উড়িয়ে দিচ্ছিস তো ননিয়া এতটুকু তৈরি থাকলে সামান্য আঁচ পেলে তোর মতো চারজনকে একসঙ্গে জমি নেওয়া তো হাইটপকা মেরেছিস পেরেছিস সব সময় কি সেরাম হবে রে লালু রোগা হাতখানা বাড়িয়ে পটা বলল ধর হাতখানা ধর ধরে দেখ বুঝতে পারবি লালু প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে তার বিকট হাতখানা বাড়াল পটা তার রোগা আঙুল দিয়ে লালুর পাঞ্জাটা ধরে আলতো চাপে মোচড় দিল ব্যথায় থরথর করে কেঁপে উঠল লালু হাতখানা বুঝি কবজি থেকে ভেঙেই যায় পটা মৃদু হাসে বজ্রমুষ্টি থেকে পাঞ্জাটা ছেড়ে দেয় লালুর কে কে বুঝলি গায়ের মাংস আর একটু জড়িয়ে দে একটা কথা জেনে রাখ লালু নিজের মাংস নিজের শত্রু লাইনের ওপারে মায়ের মন্দির আছে আমার জানিস তো সেখানে বিকেল বিকেল চলে আসবি তোকে তৈরি করে দেব প্রচন্ড বিস্ময়ে রোগা শুকনো চেহারার পটাকে কয়েক পলক স্থির হয়ে দেখল লালু ওটা কি মানুষের হাত নাকি ওস্তাদ একেই বলে ওটা হাসলো আবার লাডুর মুখ দেখে বলল ননিটা চিরকালের কুঁয়ার তারা বলে বহুত পয়সার লালচ লালচ থাকলে মানুষ তারা অন্ধ হয়ে যায় নইলে তোর মতো আনাড়ির হাতে এভাবে লাশ হয়ে যায় ননি লালু বেশ বুঝতে পারল সে এখনো আনাড়ি মাস্তানির বিষয়টা এখনো বিস্তর শেখবার আছে তার এরপর থেকে বিকেল বিকেল লাইন পেরিয়ে নিয়ম করে পটার মায়ের মন্দিরে যেতে লাগলো লালু প্রথম প্রথম কয়েকদিন পটা কেবল নিজের ডান হাতটা মুঠো করে বাড়িয়ে দিয়ে বলতো লে মুঠোটা খোল লালু খোল খোল মুঠোটা খোল পটার হাতে সেই মুঠো খুলতে গোটা বিকেল প্রাণপণ চেষ্টা করে থেমে যেত লালু সন্ধে ঘনিয়ে আসত কি কি দিয়ে তৈরি গো তোমার হাত পটাদা আজ যা লালু আবার কাল আসিস হ্যাঁ কাল বিকেলে আবার রোজই সেলাম করে ফিরত লালু কিন্তু যাতায়াতটা বজায় রাখলো সে পটা থেকে শেখাতো রোজই শেখাতো একটু একটু করে বলতো এসব আমি কাউকে শেখাইনি বড় একটা এখন বুড়ো হয়ে যাচ্ছি লালু যা শিখেছি সব আমার সঙ্গে চলে যাবে তাই ভাবছি যাই তোকেই দিয়ে যায় কিন্তু দেখিস বাপ লালাচ বেশি করবি না কখনো কোনো মেয়ে মানুষের কেস নিবি না জিনা হারাম হয়ে যাবে আর সব সময় গুরুকে মনে রাখবে ঠিক আছে লালু মাথা নাড়ে বাধ্য শিষ্যের মতো তারপর একদিন লালু মায়ের বাড়িতে পুজো দিয়ে বেরিয়ে এলো আজ ভারী খুশি লালু বিশাল শরীর আর ততধিক হিংস্রতা নিয়ে লালু ঘুরে ঘুরে বেড়াতে লাগল শরীরের মাংস এখন অনেকটা ঝরে গেছে শরীরটা বেশ হালকা লাগে এখন চলন্ত মালগাড়ির গা বাইতে পারে অনায়াসে বলে বলে টপকাতে পারে উঁচু উঁচু দেওয়াল সবচেয়ে বড় কথা এখন আর টুপুস করে ভয় পায় না আগের মতো পটা তাকে শিখিয়েছে যখন হাঁটবি চলবি চোখের মনিটা নড়বে যেন দেয়াল করির পেন্ডুলাম বুঝলি হাঁ করে ক্যালানের মতো একদিকে চেয়ে হাঁটবি না চারদিকে নজর রাখবি চারদিকে তাই রাখে লালু দুখানা চোখ টাক টাক টাক টাক করে ডাইনে বায় নড়ে ঠিক ঘড়ির পেন্ডুলামের মতো গুরুর কথা অক্ষরে অক্ষরে মানে লালু সব দিক নজরে রাখে এখন তার জীবন অনেক বিপজ্জনক ওয়াগন ভাঙলি হিসেবে লালু বেশ নাম করল হাইওয়েতে মাঝে মাঝে লরি বা মোটর গাড়িও থামায় সে পাড়ার বেশিরভাগ দোকানদার তাকে নিয়মিত খাজনাও দেয় রোজগারপাতি মন্দ হয় না লালুর কিন্তু বিপদও আছে ওয়াগান ভাঙাদের পুরনো দলটার সঙ্গে বিস্তর বোমাবাজি চলল কিছুদিন পুরনো দলটা ভেঙে যাচ্ছিল লালুর দলটা তৈরি হচ্ছিল বোঝা যাচ্ছিল দিনে কালে লালুর দলটাই দাঁড়িয়ে যাবে কিন্তু বিনা হুজ্জতে নয় সেদিন ঠিক দুপুরবেলা পেটোপাড়ার ভেতর দিয়ে আসছিল লালু সেই সময় হঠাৎ সে দেখল কে যেন সুইচ টিপে সূর্যটা নেবিয়ে দিল এমনকি সুইচ টেপার ফুটুস একটা আওয়াজও শুনতে পেল সে অন্ধকারে মুখ থুবড়ে পড়ল রাস্তায় তার গলায় সোনার চেনে বাঁধা বাঘনৌক রক্তে চুপচুপে চুলের আস্তরণ ছাপিয়ে ঘাড় দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছিল রক্ত টপ টপ করে হাসপাতালে তাকে দেখতে এলো পটা মাথায় বিরাট ব্যান্ডেজ নিয়ে পড়ে আছে লালু গুলিটা ডাক্তারেরা বের করেছে তবু মাঝে মাঝেই মাথাটা ডুবে যাচ্ছে অতল অন্ধকারে আমি মাইরি শেষ হয়ে গেলুম শেষ হয়ে গেলুম বটাদা তোর একটা জিনিস নেই লালু ওস্তাদ হতে গেলে সেই জিনিসটা চাই চাই চাই কি বোটাদা আর একটা ইন্দ্রিয় আমি আগেই জানতাম তোর সেটা নেই সেটা কিরকম জিনিস গো পটাদা কিরকম জানিস লালু একটা জিনিস চোখ কান ছাড়া আর একটা জিনিস আমার মাথায় ঠিক রুমালের মতো একটা জিনিস আছে সেটা সবসময় এদিক ওদিক ছাপট মারছে সবসময় ছাপট মারছে আমার চোখের আড়ালে কোথায় কি হচ্ছে না হচ্ছে ঝাপটা মেরে জানিয়ে দিচ্ছে আমাকে কোন রাস্তা ঠান্ডা কোন রাস্তা গরম আমি রাস্তা দেখেই বলতে পারি মানুষের চোখে থেকে চেয়ে বুঝতে পারি কোন লাইনের লোক তোর মুশকিল হচ্ছে এটা তুই পারিস না তোর হাড্ডা শরীর আছে অনেক কায়দাও এখন তুই জানিস কিন্তু ওই জিনিসটা ওই জিনিসটা তো নেই লালু ওই জিনিসটা নেই তাহলে আমি এখন কি করব পটাদা তো জখমটা ভালো নয় লালু মাথার চোট মানুষকে সারা জীবন চালায় নিজের হাতে তৈরি করেছি তোকে একটা ভালো মন্দ কিছু হলে বুকে বড় লাগবে রে লালু তা ছেদে তুই লাইন ছেড়ে দে লালু ছেড়ে দে আরো ঝামেলায় ফেঁসে যাওয়ার আগে লাইন ছেড়েই দে পটার মুখে এই কথা শুনে লালুর মাথা আবার অন্ধকার হয়ে গেল বুড়ো বয়সে লালুর বাবা মায়ের একটি মেয়ে হয়েছিল মিলু লালু তার এই রোগা টিংটিংয়ে বোনটাকে ভালো করে লক্ষ্যও করেনি কোনোদিন হাসপাতাল থেকে ফিরে যখন কিছুদিন ঘরেই শুয়ে বসে থাকতে হলো তাকে তখন এই ছোট বোনটা তার কাছে ঘুর ঘুর ঘুর ঘুর করত তার বিছানার কাছে বসে গুটি খেলত পুতুলের সংসার বস্তু খুলে কখনো বা রান্নাবাটি খেলায় লালুকে নেমন্তন্ন করত এইভাবেই মায়া জন্মায় একটু একটু করে লালু ঘরবন্দি বলেই আরো বেশি মায়াটা জন্মায় তখনও মাঝে মাঝে মাথা অন্ধকার হয়ে যায় একটা দিক ফাঁকা ফাঁকা লাগে সব সময় শরীরটা কাঁপে নিজের জন্য একটা ভারী দুঃখ হয় লালুর ছোট ছোট হাতে দাদার গায়ে মাথায় বুকে হাত বুড়িয়ে দেয় মিলু তখন সব ভুলবার জন্য বোনের সঙ্গে রাজ্যের খেলনা নিয়ে বসে যায় লালু আস্তে আস্তে নিজের কথা যেন ভুলেই যায় নিজেকে বোনের কাছে শিশুর মতোই লাগে তার লালুর দলটা কিন্তু দাঁড়িয়ে গেল ওয়াগান ভাঙার এমন ওস্তাদ দল বড় একটা আসেনি দলের ছেলেরা এসে লালুর হিসার অংশ বাড়িতে পৌঁছে দিয়ে যায় কিন্তু তারাও বুঝতে পারে লালুর দিন শেষ হয়ে আসছে বোনের সঙ্গে সারাদিন খেলে খেলে এখন লালুর মুখ চোখেও একটা শিশুর মতো হাব ভাব তারা বুঝতে পারে লালু আর লাইনে নামতে পারবে না সেটা লালুও বোঝে বুঝে একদিন সে তার হিসার টাকাটা ফিরিয়ে দিয়ে বলল আমি বসে গেছি রে ও টাকা ছুঁতে আমার লজ্জা করে আমাকে আর দিস না তোরা নে তোরা নিজেদের মধ্যে ভাগ যোগ করে নে তারা খুব একটা আপত্তি করল না টাকাটা ফেরত নিয়ে নিল লালু একটা শ্বাস ফেলে বোনের সঙ্গে আবার ডুবে গেল খেলায় সে এখন এক পায়ে লাফিয়ে লাফিয়ে এক্কা ধক্কা খেলতে পারে হাত চিত উপুর করে গুটি খেলতে পারে পুতুলকে কাপড়ও পরাতে পারে কিন্তু ওদিকে রোজগার বন্ধ সরকারি অফিসের টাকায় বাবা সংসার চালিয়ে নিচ্ছিল কোনো রকমে কিন্তু রিটায়ারমেন্টের সময় এসে গেল লালুকে এখন আর তেমন ভয় করে না কেউ লালুর বাবাও না একদিন বাবা ডেকে বলল লালু তোমার মতি গতি ভালো হয়েছে খুব সুখের ব্যাপার কিন্তু রোজগারপাতির বুদ্ধি কই শুধু ভালো মানুষিতে তো চলবে না বাবা রোজগারপত্র করতে হবে তো লালু বুঝলো কিন্তু সে তো লেখাপড়া শেখেনি পটা ওস্তাদের কাছে সে যা শিখেছে সেটা আর কাজে লাগাবার মতো ক্ষমতাও তার নেই তবু সে বোনের সঙ্গে খেলা ছেড়ে একটু আধটু বেরোতে লাগলো প্রথমে গেল স্টেশনের গায়ে তাদের চায়ের দোকানটায় দলের ছেলেরা এখানেই বসে সন্ধেবেলা কয়েকজন বসে আছে তাদের মধ্যে দুজন নীলু আর শানু লালু চেনা বাকি কজন নতুন নীলু আর শানু খাতির করে তাকে বসালো নতুনরা তাকে গ্রাহ্যও করল না দু একবার দেখে চোখ ফিরিয়ে নিল লালু নীলুকে বলল আমার কিছু টাকা দরকার নীলু দোকান করব ভাবছি নীলু মন দিয়ে শুনে অনেক ভেবে বলল এটা কি ধার না হিসা না ও সব না কাজে নামবো নীলু আবার ভাবে অনেক ভেবে বলে দলটা ঠিক আগের মতো নেই লালুদা খুব নতুন ছেলেরা এসেছে তারা কাউকে বিশ্বাস করে না তুমি নামতে চাও ভালো আমি সবার সঙ্গে একটু কথা বলে নি এসো দেখা যাক লালু গেল পরদিন নতুন ছেলেরা তার হোঁতকা শরীরটা চেয়ে দেখল মাত্র নীলু গম্ভীর মুখে আড়ালে ডেকে বলল তোমাকে নেব কথা হয়েছে কিন্তু এখন দল বেড়ে গেছে অনেক বুঝতে পারছো তো আমাদের হিসাবে বেশি থাকে না লালুদা পুলিশকে কত দিতে হয় তা তুমি জানোই আর কথা গুরু এখান থেকে ক্যাপিটাল বাগিয়ে সরে পড়বে তা কিন্তু হবে না দলে থাকতে হবে ভেবে চিনতে এসো লালুদা কথাটা লালু ভাবল অনেক ওয়াগন ভাঙা কিছু শক্ত কাজ না গাড়ি জায়গা মতো দাঁড়ায় পুলিশও বন্দোবস্ত মতো তফাতেই থাকে কাজ শুধু বন্ধ ওয়াগন খুলে মালটা বের করা কিন্তু ওই যে দল ওই দলটাই সাংঘাতিক বহুকাল লালু আর দল করেনি এখন বুঝে চলা কি সম্ভব একটু এদিক ওদিক হলেই লাশ পড়ে যাবে পটাদা কি একটা জিনিসের কথা বলতো কি যেন একটা বলতো কি ইন্দ্রিয় যেটা লালু নেই সেটা নেই ঠিকই তাই একটু একটু ভয়ও করে লালু গলায় সোনার চেনে বাঁধা বাগনকটা পুরে ভ্রু কুচকে ভাবে লালু ভাবলেও কোনো সমাধান পায় না মাথার ভেতরটায় একধারে এখনো জমাট অন্ধকার সব সমস্যা গিয়ে হয়ে সেইখানে ভারী অস্থির লাগে তার তবু কাজে নামলো লালু প্রথম দুদিন অবশ্য তাকে কোনো কাজ দেওয়া হলো না দলের সঙ্গে থাকলো শুধু তিন চার দিন পর গাড়ি থামতে দরজা খুলে অভ্যেস মতো উঠে গেল লালু পা দিল গমের বস্তায় হাতে হাতলওয়ালা সরু হুক তার পেছনে উঠল আরো তিন চারজন নতুন ছেলে ওয়াগানের ভেতর অন্ধকার যার হাতে টর্চ সে কেন যেন টর্চটা জ্বালল না অন্ধকারেই বিপুল একটা বস্তা টেনে তুলল না পাকশাট মেরে দরজার কাছে ফেলল নিচে থেকে কারো বস্তাটা ধরার কথা ধরল না লালু বস্তাটা ঝুলিয়ে ধরে রইল নিচে থেকে কেউ এখনো তা ধরল না অন্য কিছু বোঝবার আগেই ওয়াগানের ভেতরের অন্ধকার থেকে বুকের সরু অংশটাকে যেন সজোরে বসালো তার কাঁধে ব্যথা চেঁচিয়ে উঠল লালু হাতের বস্তাটা পড়লো প্রথম মাটিতে সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা জোরালো লাথি খেলো লালু টাল সামলাতে পারলো না আছড়ে পড়লো লাইনের উপর ভারী শরীরটা উঁচু আগান থেকে পড়ে বুদ্ধিভ্রংশ হয়ে কাঁধটা চেপে বোকার মতো চেয়ে রইল বুঝতে পারলো টলটলে রক্তে ভেসে যাচ্ছে তার হাত কাঁধ গোটা শরীর ওয়াগানের ভেতর থেকে একটা তীব্র টর্চের আলো এসে পড়ল লালুর মুখে একটা অচেনা স্বর আমরা নতুন লোক পছন্দ করি না লালু নয়া আদমি বিলকুল না পছন্দ কেটে বড়ো কেটে বড়ো লালু সে টর্চের আলোর দিকেই চেয়ে বলল কিন্তু নীলু নীলু যে বলছিল নীলু যাবে তুমি পুরনো লোক দলটা তোমার হাতেই তৈরি আমরা জানি তাই তোমাকে জানে মারলাম না আবারও বলছি পুরনো লোক আমরা পছন্দ করি না কেড়ে বড় কেড়ে বড় লালু তার অন্ধকার মাথা দিয়েও ব্যাপারটা বুঝল উঠে দাঁড়িয়ে বলল কিন্তু আমার আমার হিস্সা যে গমের বস্তাটা নামিয়েছ ওটাই ঘাড়ে করে নিয়ে যাও পাস বস্তাটা অবশ্য নিল না লালু ফিরে গেল টোলতে টোতে কাঁধের কাছে হুক গাঁথা ফুটোটা দিয়ে তখনও রক্ত ছড়ছে অন্ধকারে গা ঢাকা দিয়ে লালু ফিরে এলো বাড়িতে পরদিন আবার শিশুর মতো মুখ নিয়ে ঘুম থেকে উঠল লালু খেলতে শুরু করলো ছোট বোনের সঙ্গে খবরটা এলো দিন সাতেক বাদে রেলে কাটা পড়ে নীলু মারা গেছে একটু শিউরে উঠল লালু ছোট বোন মিলু পাড়ার রাজ্যের ছেলে মেয়ে জুটিয়ে আনে তাদের নিয়ে সারাদিন খেলে লালু নীলু মারা যাওয়ার খবর পেয়ে এসে সেদিন তাদের নিয়ে বাড়ির উঠোনের করবি গাছের নিচে বন ভোজন করল বাচ্চাদের হুল্লোড়ে ডুবে রইল সারাটা দিন কিন্তু এভাবে চলে না দত্তদের গাড়িটা গত বছর বেঁচে দিয়েছে গ্যারেজটা খালি পড়ে আছে লালুর খুব ইচ্ছে ওখানে একটা দোকান দেয় মনোহরি দোকান সামান্য কিছু থোক টাকা হলেই চলে যায় লালু টাকাটা প্রথম চাইল বাবার কাছে বাবা অবাক হয়ে বললেন আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা ভাঙব হ্যাঁ তোমার কি মাথা খারাপ বুড়ো বয়সে আমাদের খাওয়াবে কে তার উপর তোমার বোনের বিয়ের জন্য তো কিছু রাখতে হবে নাকি কেরানির প্রভিডেন্ট ফান্ড তো বাবু রিজার্ভ ব্যাংক নয় কি মনে করেছো সামান্য দশ পনেরো হাজার টাকা লালু বুঝলো বাবাকে সে এখনো খুব ভালোবাসে যাদের সে ভালোবাসে তাদের কাছে এরকম মুখ শুনতে তার ভাল লাগে না একদিন সন্ধে পেরিয়ে শানু এসে হাজির হলো লালুর কাছে চুপি চুপি ডেকে নিয়ে বলল লালুদা কি করি বলতো তো কেন কি হয়েছে শোনি লিলু সাফ হয়েছে হ্যাঁ, শুনেছি নতুন ছেলেরা আমাদের আর চাইছে না লালুদা নীলুকে রড মেরে লাইনে ফেলে রেখে মেরেছে আমি আমি পালিয়ে পালিয়ে আছি সানু আর তুই আমাকে একটা মনোহারি দোকান দি তিন পয়সার মাল কিনে পাঁচ পয়সা বেচে দু পয়সা লাভ ধুর ওসব কি আমাদের পোষায় অন্য কিছু বলো লালুদা লালু কি বলবে ভেবে পেল না কিন্তু সে দেখতে পাচ্ছিল শানুর মাথার চুলে পাক ধরেছে জুলফি বেশ সাদা যখন দাঁড়ায় তখন একটু কুঁজো দেখায় ওকে এমনিতে শানুর বয়স লালুর চেয়ে বেশি লালুর চেয়ে অনেক বড় লালু ওস্তাদ ছিল বলে শানু তাকে দাদা বলে ডাকে লালু মাথা নেড়ে বলল লাইন আমার নয় কিছু টাকা পেলে আমি একটা দোকান দেব টাকা পাচ্ছ কোথায় এই প্রশ্নটার উত্তর সহজে দিতে পারে না লালু ভাবে তুমি এখনো ওস্তাদ আছো চলো কিছু ক্যাপিটাল জোগাড় করি ফেলে আমিও ব্যবসাতে নামবো হঠাৎ সাপ্লাইয়ের এই দেখো শানু তার কোমরের থেকে একটা রিভলভার বার করে দেখি একটি চোখ টিপল রিভলভার বিস্তর দেখেছে লালু নেড়েছেও অনেক তবু এখন দেখে তার বুকটা কেঁপে উঠল রেখে দে ভেতরে ঢুকে রেখে দে মিলুটা দেখলে ভয় পাবে চোখের পরকে যন্ত্রটা লুকিয়ে শানু বলল একটাকে দুটো কেস করব তার বেশি নয় বিশ্বাস করো বিশ্বাস করো লালুদা ক্যাপিটাল হলেই কেটে পড়ব নাগারমাল ওয়াগান ভাঙিয়েদের পুরনো খদ্দের তার গদিতে রাত বিরেতে মাল পৌঁছয় স্টেশনের কাছাকাছি তার একটা গদি আছে অনেক রাত পর্যন্ত গতিতে আলো জ্বলে বাইরে অন্ধকারে বাতি নিবিয়ে দাঁড়িয়ে থাকে দু তিনটে লরি ওয়াগন ভাঙিয়াদের দলে আছে বলে নাগারমালের তেমন ভয় ডর নেই বাঁধা রেটের ব্যবসা টাকা পয়সা নিয়েও বড় একটা গোলমাল হয় না আটটা সাড়ে আটটা নাগাদ গতিতে ক্যাশ পৌঁছে যায় এগারোটা বারোটার মধ্যে পুরো টাকা হাত বদল হয়ে যায় লালু আর শানু এক রাত্রে হানা দিল নাগরমালের গতিতে শানুর হাতে রিভলভার লালুর হাতে রড দুজনেই মুখে কালি মেখেছে রুমালে বেঁধেছে মুখ এতকাল পরে এসব হুজ্জত করতে লালুর খুব ভয় করছিল বলে একটা দিশি মদের পাইট টেনেছে দুজনে মিলে লরি ড্রাইভাররা এই সময়টায় কাছে পিঠে থাকে না লরি ভিড়িয়ে মাল টানতে খাল ধারে চলে যায় গতিতে নাগারমাল নিজে আর দুজন নিরীহ কর্মচারী ঠিক এই সময় ঝাঁপ ঠেলে ঢুকল দুজন নাগারমাল এ দৃশ্য দেখে পুরো হাঁ রিভলভারটা নেড়ে শানু ক্যাশ বাক্সটা দেখালো শুধু মুখে কিছু বলল না নাগারওয়াল হাঁ করে বাতাস গিলে ফেলল তারপর লালুর বুকের সোনার চেনে বাঁধা বাঘনোকটা দেখল নাগারওয়াল লালুর বিশাল চেহারাটার সঙ্গে বাঘনোকটা মিলিয়ে দেখতেই কয়েক বছর আগেকার লালুকে মনে পড়ে গেল নাগারওয়ালের अरे अरे अरे রাম রাম রাম লালু বাবু क्या খবর এসব কি হচ্ছে লালু বাবু এ- এ যাত্রাবাড়ি নাকি লালু বাবু क्या তাজ্জব কি বাত লালুর বুকটা চমকে ওঠে চিনে ফেলেছে নাগরমাল এখন আর ফেরার কোনো উপায় নেই হয় তিনটে লাশ এখন ফেলে যেতে হবে নইলে নাগরমালের সঙ্গে একটা বন্দোবস্তে আসতে হবে একসময় নাগরমালকে লক্ষ লক্ষ টাকার মাল সাপ্লাই দিয়েছে লালু সেটা নাগরমাল আজও ভোলেনি কিছু কেস জরুরত হলে বলেন লালু বাবু আপনার সঙ্গে তো কত বিজনেস করেছি এসব ঘটিয়া কাম চোরি চিন্তা এ আপসে নেই বটতা লালু বাবু আপনার নামে পুরা এলাকা কাঁপতো এক সামে আমার মনে আছে লালু বাবু তিনটে লাশ ফেলার জন্য ট্রিগারে হাত রেখেছিল শানু কিন্তু বয়সকালে নানা চিন্তা ভাবনা এসে মাথায় ভিড় করে বেপরোয়া হওয়া যায় না কিছুতেই লালু শানু দুজনেই ঘর পোড়া গরু লালু হতাশ হয়ে বলল কিছু কাজ ছাড়ো নাগারমাল ব্যবসা করব কে তো কে তো বলেন দু হাজার করে দুজন চার হাজার নাগারমাল ভাবতে লাগলো ভেবো না ভেবো না সময় নেই নাগারমাল শ্বাস ফেলে বলল ঠিক হ্যাঁ जैसा आपका हुक्म কাল দেবো লেখেন বাড়িতে বসে পেয়ে যাবেন কাল আজকের কেসটা গোনা আছে এটাতে হাত দেওয়া যাবে না লালু বাবু না দিলে কিন্তু <laughs> লালু বাবু আপনার সঙ্গে বেমানি <laughs> লালু বাবু জান কি ফিক্র थोड़ी सी है मुझ में আমার প্রাণের ভয় আছে লালু বাবু আপ বিলকুল বেফিকর রহিয়ে পরদিন নাগরমাল নিজেই টাকাটা পৌঁছে দিল लालू बाबू एक परेशानी की बात है कल हमारे ड्राइवर क्लीनर और एक कर्मचारी हो तो আপনাদের দেখলো ওরা এই বাতটা বলে দিল ওয়াগন ব্রেকারদের बहुत হইচই হলো ওদের মধ্যে একটু দেখবেন দাদা वो लोग अच्छा आदमी नहीं है लालू बाबू নীলু বাবু মরলো সানু বাবু দোল থেকে পালালো लगता है আমাকেও বেওসা গুটোতে হবে লালু বুঝল নাগারওয়াল ভবিষ্যতের জন্য সতর্ক হচ্ছে আর যেন লালু এখানে হানা না দেয় এটা ধার হিসেবে নিলাম নাগারমাল শোধ দেব ব্যবসা করে জেসি আপকি মর্জি লালু বাবু দু নিয়ে শানু কাটল বাকি দু হাজারে দত্তদের গ্যারেজটা ভাড়া নিয়ে মনোহরি দোকান খুলল লালু দোকানে তার লজেন্স বিস্কুট চানাচুর বেলুন আর খেলনা এসবই বেশি পাড়ার বাচ্চারাই লালুর প্রধান খদ্দের লাভ লোকসানের হিসেব রাখতে পারে না লালু বেঁচে যায় পাড়ার লোকে যাতায়াতের পথে লালুর দোকান দেখে থমকে দাঁড়ায় দোকান দিলে নাকি এক গাল হাসে লালু <laughs> দিলাম আমাকে একটু দেখবেন কাকা বেবি ফুড কোথাও পাই না ভাই এনে দেবে নাকি আরে ব্ল্যাকের দামই নাই দেব দেখবো দেখবো লালু এরকমভাবে ব্যবসা শুরু করলো মাল বেশি রাখে না কিন্তু দুষ্প্রাপ্য জিনিস ঠিক এনে দেয় ব্ল্যাকের দাম নেয় খুব আস্তে আস্তে সে টাকা পয়সার হিসেব বুঝতে শুরু করলো এখন বাচ্চারা দশ পয়সা চানাচুর চাইলে আর ঠোঙা ভর্তি করে দেয় না ছোট মাপের ঠোঙা বের করে ফাউ চাইলে দেয় না পয়সা গুনে গুনে নেয় মাসের শেষে স্টক মেলায় পাড়ার মধ্যে পান সিগারেটের একটা মাত্র দোকান তার মালিক মদনা কিন্তু মদনার ব্যবহার একেবারেই ভালো না একটা মাত্র দোকান বলে দোকানটা ভালো চলে দেখে শুনে লালু সিগারেটের একটা কাউন্টার খুলল মুদির দোকানে সৌদাও রাখলো কিছু কিছু অনেক কষ্টে বের করল বেবি ফুডের লাইসেন্স ফলে দত্তদের গ্যারেজ ঘরে তার দোকানটা হু হু করে চলতে থাকলো মাসে শতিনেক টাকা আয় হয়ই লালু মিলু এখন স্কুলে যায় বাবা রিটায়ার করে বসে আছেন বাইরের দিকের বারান্দায় পাতা ইজি চেয়ারে বসে সারাদিন খবরের কাগজটা উল্টে পাল্টে পড়েন মায়ের চোখে ছানি আসছে তবু মা সারাদিন ঘরের কাজ নিয়েই ব্যস্ত লালু মাঝে মাঝে মাকে বলে মা তোমার জন্য একজন রান্নার লোক রেখে দি মা হাসে বলে ও ঠিক লোক দিয়ে হবে না রে লালু রান্নার জন্য পাকা লোক চাই সঘর ভিন্ন গোত্রের একটা মেয়ে এনে দে দেখি মার কথা শুনে লালু বড় লজ্জা পায় গলার বাগনকটা মুখে পুড়ে কি যেন ভাবে লালু পাড়ার গিন্দিবান্দিরা আগে লালুর দোকানে মোটেই আসতো না তারা সভয়ে বলতো বাবা লালু কুন্দার দোকান ওখানে মেয়ে মানুষ যায় কখনো কিন্তু ধীরে ধীরে তাদেরও মত পাল্টায় এখন পাড়ার বৌঝিরাও আসে আসে প্রৌঢ়ারাও লালু সবাইকে দিদি মা মাসি বলে ডেকে ডেকে খুব খাতির করে সবচেয়ে বেশি ঝামেলা হয় চাটুর্যে খুঁড়িকে নিয়ে লালুকে তার আফিং এনে দিতে হয় আফিং নিতে সে চাটুর্যে খুঁড়ি পাড়া জানান দিয়ে চেঁচামেচি শুরু করে বিয়ে করছিস না কেন রে লালু এ কি অনাচিষ্টি তোর বাপ দাদা বিয়ে করেছে সংসার শুধু লোক করছে তুই করবি না কেন শুনি তিরিশ বছর বয়স হলো না তোর এরপর কি পাকা চুলে টপর পড়বি নাকি বিয়ে না করলে বুড়ো বয়সে পাগলামিতে ধরে জানিস না বিয়ে করব খুড়িমা সময় পাচ্ছি কোথায় একটু থিতু হয়ে নি হ্যাঁ থিতু হয়ে নি ঢেউ সরে গেলে তবে ডুব দিবি তুই বয়সকালে তো মামদবাজিতে কাটালি এখন বুদ্ধি শুদ্ধি একটু হয়েছে এইবার কোথায় পাকাপাকি বন্দোবস্ত করে বসবি তা নয় খালি ওরবার মতলব শোন লালু বউ না থাকলে আবার মামদোদের খবরে পড়বি বুঝবি তখন ঠেলা করবো করবো সে গিরি করে ফেলবো বিয়ে আর কটা বছর দাঁড়াও কাকিমা মিলুটার একটা বিয়ে দিয়ে নি ও তো গুইর গাংলা মেয়ে ওর বিয়ে হতে হতে তোর বয়স কি বসে থাকবে পিঠের বেরুবার আশায় বসে থাকো বেরুলে তারপর চেখে দেখো কিন্তু সময় বাস্তবিক বসে থাকে না মিলু স্কুল ডিঙিয়ে কলেজে ঢুকলো দেখতে না দেখতে ধাঁ করে বড় হয়ে গেল চোখে চশমা শাড়ি পরা মিলু দোকানের সামনে দিয়ে কলেজে যায় বিক্রি বাটার ব্যস্ততার মধ্যেও চোখ তুলে লালু এক এক সময় দেখে মিলুকে তার বুকটা ভরে যায় ভাগ্য ভালো ভাই বোনের চেহারায় কোনো মিল নেই কালো হোঁতকা লালুর বোনটা দিব্যি ফর্সা আর ছিপছিপে হয়েছে চেহারায় অমিল হলে কি হয় বড় ভাব দুজনে দাদার ওই বিশাল শরীরটা যে খাটাখাটনিতে রোগা হয়ে যাচ্ছে তা একমাত্র মিলুই লক্ষ্য করে গম্ভীর মুখে শাসনও করে দাদাকে লালু মনে মনে ভাবে এইবার এইবার মিলুর একটা বিয়ে দিতে হবে পাঁচ বছর কেটে গেল দেখতে দেখতে এখন একা ঘরে লালুর বাস শরীরটা তেমনি আছে তার কেবল পেটে চর্বি জমেছে একটু মাথার চুল কয়েকটা পেকেছে ছত্রিশে পা দিয়েছে লালু চোখে চশমা উঠেছে মিলুর বিয়ের পরপরই প্রথমে বাবা গেল এক সকালে সামনের বারান্দায় বসে ইজি চেয়ারে খবরের কাগজ মুখে ঘুমিয়ে পড়েছিল আর উঠল না দুবছর পর মা এখন তাই ফাঁকা ঘরে একা লালু ভালো লাগে না দিন কেটে যায় লালু এখন পাড়ার ভালো লোক লোকে বাকিতে জিনিস পায় প্রশংসা করে দোকানটা বাকি পড়ে পড়ে ঝাঁঝরা হয়ে আসছে লালুর অবশ্য তাতে কিছু আসে যায় না সে জানে একটা পেট ঠিক চলে যাবে বিকেলের ডাকে সেদিন মিলুর একটা চিঠি পেল লালু তাতে লেখা একবার এসো দাদা খুব জরুরি দরকার বুকটা কেঁপে উঠল লালুর মিলু বিয়েটা ভালো করেনি নিজের পছন্দ মতো বর বেছেছিল ছেলেটা চোখা চালু কিন্তু মিলুর সঙ্গে মানায় না গোত্র কিংবা ঘর ঠিকই ছিল কিন্তু ছেলেটা বড্ড বেশি চালু বহু মেয়েকে বাঁদর নাচ নাচিয়েছে বিলাসকে তাই পছন্দ হয়নি লালু কিন্তু মিলুর বর বলে কিছু বলারও নেই বরং একটু সন্দেহ করেই চলে সবসময় তার বুকের ভেতরটা খাঁ খাঁ করে মিলুকে নিয়ে শেষ পর্যন্ত থাকবে তো বিলাস অন্য কোনো দিকে ঝুঁকবে না তো দোকানের সামনে একটা টুল পেতে শানু বসে থাকে আজকাল পঞ্চাশ প্রায় ছুঁল সে তার অর্ডার সাপ্লাইয়ের ব্যবসাটা জমেনি জোড়া তারা দিয়ে চালিয়ে নিচ্ছে বয়সের তুলনায় বেশ বুড়োই দেখায় লালুর সঙ্গে বসে দুরন্ত যৌবনকালে নানা গল্প করে শানু মাঝে মাঝে বলে এসব জীবন ও ব্যবসা কি আমাদের লাইন চলো লালুদা আর একবার হুচুত বাদাই লুটে পুটে আনি শেষ জীবনটা সুখে কাটিয়ে দিই আমাদের আমলে এমন সোনার দিন আসেনি গুরু শানুর কথা শুনে লালু হাসে চুপ করে থাকে কিছু বলে না চিঠি যেদিন পেল সেদিনও শানু বসে আছে বাইরের টুলে চিঠিটা ভাঁজ করে বুক পকেটে রেখে লালু উঠল শানুকে বলল দোকানটা একটু দেখিস শানু আমি ঘুরে আসছি চললে কোথায় মিলুটা চিঠি দিয়েছে কি আবার গোলমাল হয়েছে ওদের ওসব ছেড়ে দাও তো লালুদা যে যার মতো চলুক সংসারের কোনো জ্ঞানই তো তোমার নেই তুমি গিয়ে আর কি গোলমাল সামলাবে তাও ঠিক কিন্তু সানু সারা পৃথিবীতে আমার ওই একটাই আপন জন একটাই বোন আমার মিলু সেটা সত্যি ঠিক আছে যাও বাইরের ঘরে উদাস শুকনো মুখে মিলু বসে আছে তার হাঁটুর কাছে জুলেখা মিলুর তিন বছরের বাচ্চা মেয়ে লালুকে দেখে হরিণীর মতো সচকিত তাকালো মিলু কি হয়েছে মিলু মিলু ঠোঁটে আঙুল ছুঁয়ে সতর্ক করে দিল ইঙ্গিতে শোয়ার ঘর দেখিয়ে বলল ও আছে হাত ধরে বারান্দায় নিয়ে এলো লালুকে পায়ে পায়ে ঘুরছে ছোট্ট জুলেখা তাকে কুলে নিয়ে জুলেখার গায়ের শিশু গন্ধ বুক ভরে টেনে নিল লালু তার শৈশব যেন একটু একটু করে ফিরে আসতে থাকলো কি কি কি কি হয়েছে মেলু কি হয়েছে সেই একই ব্যাপার আমাকে ওর পছন্দ নয় পরশু রাতে আমাকে মেরেছে হ্যাঁ, মেরেছে হ্যাঁ। বিলাস মেরেছে হ্যাঁ দাদা এই প্রথম কিন্তু বলেছে এখন মাঠটা চলবে একবার যখন হাত তুলেছে রাগে বোবা হয়ে গেল লালু প্রচন্ড কষ্টে বলল মিলু মিলু তোকে তোকে কখনো কেউ মারেনি বাবা মারেনি মা মারেনি আমিও না কোনো দিন না মিলু ঠোঁট কামতে থাকে দু চোখ ছাপিয়ে আসে জল মেলু মেলু তোর খুব লেগেছিল আরে মিলু বল বল বল বল বল খুব লেগেছিল রে দাদা খুব ওভাবে যে মারতে পারে কেউ ও কি চায় কি চায় মিলু বিলাস কি চায় আমি জানি না দাদা আমি জানি না দাদার বুকে মাথা রেখে মিলু কাঁদতে থাকে মিলু মিলু বিলাস কি তোকে চায় না ছাড় ছাড় তো ছাড় তুই আমার কাছে চল মিলু বেশ থাকবো আমরা ভাই বলে দুজনে হ্যাঁ? না দাদা না তবে তবে কি করবি তুই কি করবি সেই জন্যই তো তোমাকে দেখেছি কি করব আমি বলো না দাদা হ্যাঁ। কথা বলি হ্যাঁ? জুরেখাকে নামিয়ে দিয়ে লালু ভেতরের ঘরে আসে বিছানায় শুয়ে আছে বিলাস বাড়ি ক্লান্ত দেখাচ্ছে থাকে বিমর্ষ মুখ বিলাস কি হয়েছে ওকে জিজ্ঞাসা করুন করেছি তুমি ওকে মেরেছ কেন ইচ্ছে কেন মারবে ওকে কেউ কখনো মারেনি আমি মেরেছি আমার ইচ্ছে কার বাবার কি লালু চমক লাগে সমস্ত শরীর থরথর করে কাঁপে মানে বিলাস উঠে বসে কি করবেন হুম সদ নেবেন তা নিন না কিন্তু বলে রাখছি ও আবার মার খাবে না খাবে না খাবে খাবে কোন শুয়রের বাচ্চা ঠকাতে পারবে না পলকে সব ভুল হয়ে যায় ছত্রিশ বছর বয়স চোখে চশমা সব ভুল হয়ে যায় লালুর পনেরো ষোলো বছর আগেকার এক জ্যোৎস্নায় আলোকিত নির্জন চাতাল চকিতে মনে পড়ে লালুর আর শরীরের মধ্যে তুমুল ঝড় ওঠে বহুকাল বাদে প্রকাণ্ড হাতখানা বাড়িয়ে ছো মেরে বিলাসকে বিছানা থেকে শূন্যে তুলে নেয় লালু আর অন্য হাতটা আঘাতের জন্য উদ্যত চিৎকার করে ছুটে আসে মিলু চোখে যায় লালু ঠিক তো এইভাবে একদিন গিয়েছিল তার হাতে তারপর পটা ওস্তাদের কাছে শেখা মার কাজটা ঠিক হবে না শিশুর মতো দু হাতে বিলাসকে ধরে আবার মেঝের ওপর ফেলে দেয় কিন্তু বিলাস ছাড়ে না পয়সা জমানোর একটা মাটির ঘট রাখা আছে তাকে বিলাস প্রথমে পাগলের মতন সেইটে ছুঁড়ে মারে ভারী ঘরটা মাথায় লেগে চুরচির হয়ে ভেঙে যায় লালুর সমস্ত শরীর বে পয়সার ধারা নেমে ঘরময় ছড়াতে থাকে ক্ষীণ একটা রক্তের ধারা সেই সঙ্গে কপাল বেয়ে নেমে আসে বিলাস ছুঁড়ে মারে জুলেখার খেলনা কালির দোয়া পেপার ওয়েট তাতেও খুশি হয় না দু হাতে ঘুষি মারে লালুর মুখে এলো পাথারি লাথি মারে লালুর মুখে পেটে বিলাসের বাবার একটা ভারী বাঁধানো ফটোগ্রাফ ছিল দেয়ালে রাগে পাগল হয়ে সেইটে টেনে আনে বিলাস কানা দিয়ে উপর জুপুরি মারতে থাকে মাথায় মুখে কাঁচ ভেঙে ঢুকে যায় লালুর মুখে চামড়া ভেদ করে লালু ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে তারপর দেয়ালে হেলান দিয়ে চোখ বোঝে লালু একটা মারও ঠেকাবার চেষ্টা করে জুলেখা চিৎকার করে কাঁদতে থাকে বিলাস তাকে হাতের ঝাপটায় সরিয়ে দিয়ে পাগলের মতো আবার আক্রমণ করে লালুকে তারপর এক সময় সে থামে চারিদিকে চেয়ে দেখে হঠাৎই তার চোখে আতঙ্ক দেখা যায় গোটা ঘর জুড়ে যেন এক তাণ্ডবের পরের ধ্বংসস্তূপ লালুর রক্তাভ বিভৎস নিষ্পন্দ দেহখানা দেখে বিলাস হঠাৎই সংবিত্তে কেঁপে ওঠে দৌড়ে আলনা থেকে শার্ট আর প্যান্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে ছুটে বেরিয়ে যায় ঘর ছেড়ে সদর দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে ভেতরের ঘরের দিকে চেয়ে বলে দাদাকে দু হাতে জাপটে বসেছিল মিলু পাথর হয়ে তবু বিলাসের শেষ কথাটা তার কানে গেল হরিণীর মতো সচকিত হয়ে উঠল মিলু বিলাস বিলাস কি তবে এখনো ভালোবাসে থাকে এখনো চোখেতে বিদ্যুৎ স্পর্শে উঠে দাঁড়ায় মিলু ছুটে আসে দরজায় বিলাস সিঁড়ি দিয়ে দ্রুত নেমে যাচ্ছে পালাচ্ছে বিলাস বিলাস তার ভয়ার্থ সুন্দর মুখখানা ঘুরিয়ে থমকে দাঁড়ায় দরজা চৌকাঠে হাত রেখে মিলু কাঁপতে থাকে অস্ফুট গলায় বলে তুমি তুমি কি আমায় ভালোবাসো দুধাপ সিঁড়ি দিয়ে উঠে আসে বিলাস বলে পাশে মিলু পাশে পাশে চিরকাল বেঁচেছি তুমি বোঝো না তোমার ভয় নেই দাদা মনে নেই তুমি তাড়াতাড়ি ফিরে এসো কেমন বিলাস অবিশ্বাসের চোখে খানিক্ষণ চেয়ে থাকে তারপর মাথা নাড়ে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নেমে যায় ভাঙা কাঁচে আকীর্ণ মেঝের ওপর শিশু জুলেখা দাঁড়িয়ে তার চোখে জল এক পা এক পা করে এগোচ্ছে লালুর দিকে ভাঙা রক্তাক্ত মুখ তুলে লালু জুলেখাকে দেখল চারিদিকে কাজ মা তোমার ও কেটে যাবে কেটে যাবে জুলেখা তবু কাঁচ মারিয়ে এক পা এক পা করে আসছে চোখের রক্ত মুছে নেয় লালু তারপর দুহাত বাড়িয়ে কোলে তুলে নেয় জুলেখাকে শিশু গন্ধে তার বুক ভরে যায় মামা তুমি দুটু করেছো বলে বাবা মেয়েতে তোমার লেগেছে মামা তোমার উবলে গেছে না না দুলেখা আমার তেমন লাগেনি মা কাঁদে না কাঁদে না মা কাঁদে না আমি আমি ঘোড়া হই তুমি তুমি আমার আমার পিঠে চাপো চাপো আহ লালু শিশু হয়ে যায় শিশু হতে থাকে ভাঙা মুখ রক্তাক্ত শরীর মাথার ভেতরে এক আংশিক অন্ধকার তবু নিজেকে নিরভিমান দাগে লালুর রাগ দেশহীন প্রকাণ্ড শিশুর মতো সে জুলেখাকে ভোলাতে থাকে জুলেখাকে পিঠে নিয়ে আকীর্ণ কাঁচখণ্ড ঘরময় ছড়ানো পয়সা রক্তের ফোঁটার ওপর হামা দিয়ে ফেলে লালু সারা ঘর মুখে তার অনাবিল হাসি দরজায় দাঁড়িয়ে দৃশ্যটা হাঁ করে দেখে মিলু সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে তার কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মেলাতে পারছে না মিলু বড় অসহায় বোধ করে জুলেখাকে পিঠে নিয়ে তখনও ভাঙা কাঁচ আর পয়সা আর মেঝে পড়ে থাকা অজস্র জিনিসের মধ্যে হামাগুড়ি চলেছে লালু যেন দৈত্যের বাগানে শিশু কথাই বলেছিলাম তাই সত্যি হলো কিনা ওহ এরই নাম জীবন যত সুন্দর তত বিচিত্র ততই নির্মম কি যে হয় কেন যে হয় কেমন লাগলো তোমাদের দৈত্যের বাগানের শিশু জানাবে তো ঠিক আজ দৈত্যের বাগানের শিশুর সন্ধানে আমার ও প্রান্তের বন্ধু তো ছিলে তোমরা আর এ প্রান্তেও সঙ্গীরা কিছু কম ছিল না লালুর মা আর মিলু এই দুটো রোলেই নমিতা নমিতা চক্রবর্তী খুড়িমা চৈতালি পাল রায় জুলেখা কাব্যলেখা আর কুষার্ক আর ছিল শানু রবীন সেনগুপ্ত বিলাস মানস চক্রবর্তী আর ননি পটা লালুর বাবা নীলু নাগারমাল ওয়াগন ব্রেকার খরিদ্দার এবং লালু এই সবগুলো চরিত্রের মধ্যে টুক টুক টুক টুক টুক টুক টুক টুক করে ঢুকে পড়েছিলাম আমি সতীনাথ বিজিএম আর এসএফএক্স এর জম্পেশ এ জমজমাট সাসপেন্স তৈরি করেছে Satinath five six five six নাইনে তোমাদের এস এম এস এর অপেক্ষায় রইলাম কিন্তু আজকে সময় সত্যিই প্রায় নেই তবু কয়েকটা দুরন্ত এস এম এস না পড়েও যে উপায় নেই চুমকি চ্যাটার্জি মজা করে লিখেছে আমার নিকনাম ও নীল খুব ভালো লেগেছে গল্পটা এটাকে সৌরভ কিরিটি দারুণ আমার কথা এত তাড়াতাড়ি রাখবেন ভাবিনি সতীনাথ আজ থেকে আমার কাছে মনোনাথ থ্যাংক ইউ অনিমেষ লিখছে রহস্য রোমাঞ্চ শোনার জন্য সব কিছু ছেড়ে বসে থাকি দারুণ Pradip Pramanik thanks friends F M বন্ধু অনেকদিন পর এমন নাটক খুব খুব ভালো লাগছে যদি স্যাটারডে আর সানডে হয় তাহলে আমি ও আমার all club friends all family members একসঙ্গে বসে শুনতে পারি ওরে বাবারে আবার শনি এবং রবি আমি গেছি বন্দিতা ব্যানার্জি বাবা তো রীতিমতো কবিতা লিখেছেন নীলাকাণ্ড সরগরম মুশকিল আসান সেই কিরিটি সঙ্গী সুব্রত চশমা কালো নীলাভ আলো মগজাস্ত্রের ধার কত আচ্ছা রক্ত কখনো রূপলি হয় শুনেছ কি তুমি জানো না আমি জানি না জানেন অনিশ দেব সামনের রবিবার গা ছমছমে শিহরণ জাগানো যত রহস্য সব লুকিয়ে আছে রূপলি রক্তে দেখা হবে কথা হবে সহজ ছেড়ে দূরে জঙ্গলের পাশে এক মেন্টাল অ্যাসাইলামে আবার রবিবার রাত দশটায় ninety one point nine friends F M এ আসছি আমি সতীনাথ